রব্বুল আলমিন মুসলিম ব্যক্তির ধন সম্পদে জাকাত ফরজ করেছেন সালাত এবং সালাম নাজিল হুক রসুল্লাহ সাল্লামের ওপর যিনি জাকাত নিয়েছেন সাহাবাহিক রামদের থেকে আমাদের জাকাতের ধারাবাহিক আলোচনা চলছে আজকে আমাদের জাকাতের আলোচনায় কয়েকটি মাসাইল আসবে বিভিন্ন মাসাইলগুলি জাকাতের সাথে সম্পর্কিত প্রথম যে মাস সেটি হচ্ছে মধুর জাকাত যেটা আপনাদের সকলের জন্য মনে হয় নতুন কারণ মধুর জাকাতের বিষয়টি ভালো আলেমরা ছাড়া সাধারণ মাদ্রাসা পড়া আলেমরাও জানে না যতটা আমার অনুমান আছে মধুতে জাকাত আছে এ বিষয়ে রসুল্লাহামের হাদিস রয়েছে বলছেন মাস আলেম বাগি এখরাজ জাকাত ফিল আসাল মধুতে জাকাত বের করা উচিত মিলকেহি বা মিমুলকেহি যদি নিজের মালিকানাধীন থাকে নিজের জমিতে নিজের জায়গাতে যদি মধু থাকে আওমিনাল মাওয়াত অথবা এমন এলাকা থেকে যেগুলো অনাবাদ এলাকা আর কোনো ব্যক্তির মালিকানাধীন নয় এখন অবশ্য জমি জায়গা সব মালিকানাধীন হয়ে গেছে সবগুলি ব্যক্তি মালিকানায় চলে এসছে প্রায় আর না হলে সরকারি মালিকানা হয়তো কিছু জমি জায়গা থাকতে পারে যেমন ভেস্টের জমি বলে আমাদের দেশে না কি বলে সরকারি যেগুলো নিয়ে এনেছে জমিগুলো জমিদারদের থেকে আর এমন একটা সময় ছিল যে জমি জায়গার কেউ মালিক না যে যতটা দখল করতে পেরেছে জি যে যতটা দখল করতে পেরেছে এখনো সৌদি আরব এত জমি খালি পড়ে আছে যে সবগুলির মালিক সরকার অল্প কিছু হয়তো জনগণ কিনেছে শহরের আনাচে কানাচে কিন্তু এই বিশাল মরুভূমি এইসব জমির মালিককে সরকার এমন একটা সময় ছিল যখন সরকারও মালিক ছিল না কারণ সরকারি এরকম কর্তৃত্ব ছিল না পুরো জমিনের ওপর হয়তো কোথাও যদি মালিকানা থাকে তাহলে বিশেষ একটা এলাকার মালিকানা আছে তারপরে আর যেগুলো ফাঁকা মাঠ ওগুলো এমনি মালিকানার বাইরে এরকম ছিল তাই বলছেন যে যদি নিজের মালিকানাধীন হয় সে মধু মানে নিজের জমি জায়গাতে আছে অথবা এমন এলাকা যেগুলো অনাবাদ এলাকা যেগুলোর কোনো মালিক নেই এইরকম জায়গায় গিয়েছে দেখছে মধু আছে আর অনেক মধু পেয়ে গেছে কারো উসিল জেবাল যেমন পাহাড়ের ওপরে পাহাড়গুলোর মালিককে পাহাড়ের ওপরে পাহাড়ের ওপরে মধু পাওয়া যায় মধুর একটা নেশাব আছে মানে সর্বনিম্ন একটা পরিমাণ আছে তাহলে জাকাত লাগবে তার মানে দু চার দশ লিটার হইলে তাতে জাকাত লাগবে না যদি সে নেশাব পরিমাণ হাসিল করতে পারে মধু তাহলে ও নেশাবুল আসালে আর মধুর নিসাব হচ্ছে সালাসুন আসান বিশ্বাইন নবীবি সাল্লাহ নবী করিম সাল্লামের সায়ে মাপলে সা মানে পাত্র এই পাত্রের মাপলে ত্রিশ সা হবে ত্রিশ সা আর একসা সম্পর্কে গত সপ্তাহে বিস্তারিত উক্তিগুলি বলেছি কারণ এর মাপ সম্পর্কেও কয়েকটি মত রয়েছে সর্বর্ধে যে মতটি গত সপ্তাহে বলেছিলাম কার মনে আছে তিন কেজি তিন কেজি মাঝামাঝি যেটা বলেছিলাম আড়াই কেজি আর একটা ওর চাইতে কম মাপ বলা হয়েছে সেটা হচ্ছে দুই কেজি বলে গেছেন দুই কেজি চল্লিশ গ্রাম শেখ ইবিন ওসাইব রাহমাল্লাহ সর্বনিম্ন মাপ বলেছেন যে শাহ আলফানে ওয়ার বাউন গ্রাম দুই হাজার চল্লিশ গ্রাম মানে দুই কিলো জি দুই হাজার দুই কিলো চল্লিশ গ্রাম তাহলে তিরিশ শাকে যদি আমরা ধরি আড়াই করে মাঝারিটা ধরি তাহলে কত হবে তিরিশ আড়িয়া পঁচাত্তর তাহলে পঁচাত্তর কি কেজি হ্যাঁ পঁয়সাত্তর কিলোগ্রাম কেজি যদি হয় তাহলে কি হবে জাকাত দিতে হবে তাহলে অল্প স্বল্প জাকাত লাগছে না আজকাল পঁয়সাত্তর কেজি মধুর মালিক কেউ না আর যদি কোথাও এরকম বড় মালিক থাকে তো জালিয়াতিতে ভরা খাঁটি মধু পাওয়াই মুশকিল আজকে নিসাব মায়া মেন হোক নেশাব হয়ে গেল যে সর্বনিম্ন এতটা পঁচাত্তর কেজি হলে জাকাত লাগবে এখন কতটা পরিমাণ বের করতে হবে তো বলছে যে আল অসুর দশ ভাগের এক ভাগ অসুর মানে হচ্ছে দশ ভাগের এক ভাগ যেটা বিনা সেচে বিনা মেহনতে যেসব ফসল হয় তার বিধান সেটা এই ক্ষেত্রে প্রযোজ্য তারপরে মাস আলা হচ্ছে খনিজ সম্পদের জাকাত বলছেন মাস আল্লাহ জাকাত ফিল মাদিন খনিজ সম্পদে জাকাত রয়েছে লেকৌলিহি তালা কারণ মহান আল্লাহ ইরশাদ করেছেন সুরা বাকার আয়াত নম্বর দুইশো সাতষট্টিতে আমানু হে ইমানদারগণ আনফিকুমিন তৈবাতে মা কাসাবতুম তোমরা যা কিছু উপার্জন করো তা হতে যা পবিত্র তা ব্যয় করো তোমাদের উপার্জিত ধন সম্পদের পবিত্র বস্তুগুলি ব্যয় করো গত সপ্তাহে পবিত্র বা তৈবাদ তের দুটো অর্থ বলেছিলাম একটা হচ্ছে হালাল হারাম নয় কারণ হারাম দিয়ে আল্লাহ রব্বরে সন্তুষ্টি অর্জন হয় না আল্লাহর সান্নিধ্য লাভ হয় না হারাম দিয়ে দান খেরাত করলে কবুল হয় না কোনো সবাব পাওয়া যায় না তৈবাত মানে হালাল হারাম নয় হারামের বিপরীত আর তৈবাত মানে হচ্ছে উত্তম কোয়ালিটি যেটা ভালো তুমি খেতে পারো তুমি ব্যবহার করতে পারো এমন জিনিস এর বিপরীত হচ্ছে খাবিস খাবিস মানে নিম্নমানের হ্যাঁ, হ্যাঁ একেবারে নিম্ন শ্রেণীর কোনো কিছু খাদ্যের ক্ষেত্রে হোক অথবা কাপড় চোপড়ের ক্ষেত্রে হোক যে যে জিনিস আপনার কোনো কাজে লাগবে না যে আমাদের মানুষরা একবারে বাসি সরা পচা যেগুলো আর খাবে না ছেলে মেয়েরা সেগুলি দান করে খেতে দেয় না ফকির মিসকিনকে গরম বা এক্ষণে তৈরি হয়েছে আর ফকিরকে খেতে দেবে এইরকম লোক পাওয়াই মুশকিল আছে এল্লা মাসা আল্লাহ যে সমাজে শতকরা একটা পাওয়া যাবে না হয়তো আমাদের মহিলাদের কিসা কাহিনী খুব মুশকুর আছে বক্তারা এগুলো বলে যে রুটি পাকাচ্ছে মহিলা আর এখনো রুটি ভাঙেনি নিয়ম হচ্ছে মহিলাদের রুটি ভাঙবে ওর স্বামী নয় ওর ছেলেরা ওরা ভেঙে খাবে তার ফকির এসে ওই সময় এখানে এসে বলছে যে বাবা রে খুব খিদে লেগেছে একটু যদি খেতে দাও তো বলছে যা যা যা সব ভাঙা টাঙা রুটি নেই রুটি পাকিয়ে রেখেছে যথেষ্ট ভাঙা রুটি নেই সেই জন্য ফকিরকে দিল এই হচ্ছে অধিকাংশ মানুষ চরিত্র গরম ভাত এখন দেওয়া যায় কেউ খায়নি আর প্রথমখানে উঠিয়ে ফকিরকে দেবে দেওয়া যায় ঠিক আছে চরিত্র তো এইরকম যাতে না হয় এটা হচ্ছে আপনার খবির জিনিস দান করা জি না তৈবাত আল্লাহ দান করতে বলেছেন এই একটা বিধান আর একটি হচ্ছে অমিম্মা আখরাজনা মিনাল আরব আর ওই সম্পদ হতে তোমরা খরচ করো ব্যয় করো মানে জাকাত দাও আখরাজনা লাখুম তোমাদের জন্য যেটা উৎপন্ন করেছি বা উদ্গত করেছি বের করেছি দুটোকে সামিল উৎপন্ন হওয়া উৎপাদিত হওয়া যেমন ফসল আর বের করা উদ্গত হওয়া মিনাল আর ভূমি থেকে এতে যেমন ফসল সামিল তেমনই খনিজ সম্পাদ সামিল দেন মাদেন মাদেন আরবিতে বলা হয় দিন জি মাদেনের বহু বচন হচ্ছে দিন জি কিং ফাহ পেট্রোলিয়াম ইউনিভার্সিটির নাম আরবিতে কেউ জানেন এখানে যে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হ্যাঁ আচ্ছা। জামায়াতুল পেট্রোল সংক্ষেপ হয়ে গেল পেট্রোলিয়াম ইউনিভার্সিটি কিন্তু পুরো নাম ইংলিশে কি আছে পুরো নাম এম কেন তাহলে ইউ পি হ্যাঁ ইউনিভার্সিটি হ্যাঁ বলতে দেন এম থেকে কি মিনারেল এই মিনারেল ওই যে ওই যে দেন জি জামিয়াতুল মালিক ফাহাদ লিল বেতরোল ওয়াল মাহাদিন আরবিতে লেখা জামিয়াতুল মালিক ফাহাদ কিং ফাহাদ ইউনিভার্সিটি লিল বেতরোল পেট্রোলিয়াম আর মাহাদিন হচ্ছে মিনারেল জি বুঝতে পেরেছেন জি মাহাদিন ওই মাহাদিনের আমরা ক্লাস করছি তো বলছেন মাদেন কাকে বলা হওয়া আল মাকান আল্লাজি ওদেনা ফিহে মিন জওয়াহির আর্দে ফাহুয়া মুস্তাফাদ মিনাল আর্দ বলছেন যে মাদিন বলা হয় ওই জায়গা কি যেই জায়গায় জমিনের ভিতরে মূল্যবান কোন সম্পদ পাওয়া যায় জওয়াহের সাধারণত স্বর্ণ চাঁদিকে বলা হয় স্বর্ণ চাঁদিকে বলা হয় তাহলে যদি সোনার খনি থাকে চাঁদির খনি থাকে আর এই খনি সম্পদ খনি থেকে সোনা চাঁদি বেরোচ্ছে এগুলোতে জাকাত দিতে হবে এই আয়াত প্রমাণ করে কারণ আয়াতে বলা হয়েছে যে জমিন থেকে যা বের হয় তাতে জাকাত দাও জমিন থেকে যেমন ফসল ফল বের হয় তেমনি খনি সম্পদ বের হয় বলছেন যে জমিনের যে খনি সম্পদ মানে মূল্যবান যে খনি সম্পদগুলি রয়েছে ফাহুয়া মুস্তাফাদ মেল আর এটা জমিন থেকেই মানুষ উপার্জন করছে বা জমিন থেকে হাসিল করছে ফওয়াজাবাদ ফিহি জাকাত কাল হবুবে সেমার সুতরাং তাতেও জাকাত ফরজ হবে যেমন শস্যে আর ওয়াসেমার আর ফলে ফলমূলে যেমন জাকাত ফরজ খেজুরে কিশমিশে ইত্যাদি এই ফলগুলি যেগুলি রাখা যায় দীর্ঘ সময় ধরে আর হবু মানে হচ্ছে শস্য জি চাল ডাল গম জব ইত্যাদি ফাইন কানাল মাদেন জাহাবান অফিদ্দা যদি এই খনিজ সম্পদ সোনা বা চাঁদি হয় ফাফিহে রোবল অসর তো স্বর্ণ চাঁদিতে কতটা পরিমাণ দিতে হবে কতটা দিতে হবে কত পরিমাণে নেশা বলছি না কতটা দিতে হবে একশো ভরি কারো কাছে আছে কত দিতে হবে চল্লিশ ভরি আছে কারো কাছে চল্লিশ ভাগের এক ভাগ তো সহজ তো করে দিলাম ওই জন্য যে চল্লিশ ভরি আছে এক ভরি দিতে হবে যাতে হিসাব বলতে আপনাদের সুবিধা হয় চল্লিশ ভরি যদি থাকে আপনার স্বর্ণ তাহলে কত দেবেন এক ভরি দেবেন চাঁদিও ওই রকমই ফাফিহ রবল ওসর তাতে অসরের চতুর্থাংশ রবল অসর অসর মানে, মানে দশ ভাগের এক ভাগ নিষ্ফুল অসর অর্ধেক অসর মানে হচ্ছে বিশ ভাগের এক ভাগ আর রবল অসর মানে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ শতাংশ কত চল্লিশ শতাংশ গত সপ্তাহে বলে দিনি যে সর্বনিম্ন পরিমাণ যেটা দিতে হবে সেটা হচ্ছে চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের নিচে থেকে ধরেন চল্লিশ ভাগের এক ভাগ তার ওপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে বিশ ভাগের এক ভাগ বিশ মনে এক মন সেচ করা যদি ফসল হয় তাহলে হ্যাঁ তার উপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে দশ মনে এক মন বিনাশ হয়েছে যেমন আউস ধান এক যুগ হইতো বা এখনো হইতে পারে এমন ফসল যাতে কোনো খরচ টচ করতে হয়নি সার পানি লাগেনি আর তার ওপরে হ্যাঁ, পাঁচ ভাগের এক ভাগ কিসে ওটা রেখাজ হ্যাঁ, আসছে রেখাজের মশলা এখন রেখাজ শুরু হবে বলছেন যে স্বর্ণ চাঁদি হলে তাতে চল্লিশ ভাগের এক ভাগ রয়েছে কখন চল্লিশ ভাগের এক ভাগ দেবেন অল্প স্বল্প থাকলেও না বলছে এজাবা লাগানা সাবান ফাকসার যখন সর্বনিম্ন নেশাবে পৌঁছিবে বা তার বেশি হবে নেশাবের কম হলে নয় ওয়াইনকা না গাই রহমা যদি স্বর্ণ চাঁদি ছাড়া অন্য কিছু হয় খনিজ সম্পদ কালকোহল যেমন কোহল বলা হয় আপনার সুরমাকে সুরমার খনি অল কিবরিত কিবরিত এই যে ম্যাচেস সাথে তৈরি হয় এটা কি বলে হ্যাঁ বারুদ বারুদ বারুদ অল মিল লবণ লবণের খনি নেফট পেট্রোলের খনি হ্যাঁ পেট্রোলের মশলা চলে আসলো যে পেট্রোলে কি জাকাত লাগছে না এগুলোতে জাকাত এই কথা লেখক এখানে বলেন তবে এটা আমাদের জেনে রাখা ভালো অলামারা বলেছেন যে স্বর্ণ আর চাঁদের যে বিষয়টি রয়েছে এটা নিজেই এটা হচ্ছে কারেন্সির মতো কারণ যুগ যুগ ধরে প্রাচীন যুগ থেকে স্বর্ণের টাকা আর চাঁদের টাকা চলে আসছে এটাই হচ্ছে নকুদ মানে কারেন্সি যদি আজকাল এই যে সরকারি টাকা না থাকে কাগজের নোট তো পরে হইল কাগজের নোটের বয়স বেশি নয় কিন্তু কাগজের নোটের বয়স মনে হয় দেড় দুশো বছর বেশি হবে না আমি একবার ওই সালটাও জেনেছিলাম এখন ভুলে গেছি কখন এই তথ্য কেউ পেলে দেখবেন অথবা কোনো সময় হয়তো পাবো তার আগে মানুষ এই ভারী বোঝা বহন করত স্বর্ণের টাকা চাঁদির টাকা বহন করে নিয়ে বাড়িতে হইতো এক বোঝা তারপরে এটা চুরি ডাকাতি চিন্তায় এর ভয় বেশি যে সোনো চাঁদি থাকলে তো এটাকে সুবিধাজনক করে দেওয়া হয়েছে এই কাগজের নোট এই কাগজের টাকার কোনো মূল্য নেই যদি হ্যাঁ এর এর মূল্য সরকার কাছে না থাকে তাহলে এই জন্য জাল নোটের কোনো মূল্য নেই হ্যাঁ এই কাগজের নোট শুরু হয়েছে কিভাবে যেমন আপনারা এক সময় আপনারা ড্রাফট করতেন তা আপনাদের দিত না ড্রাফের পেপার আজকাল তো এমনি অন্য পেপার দিচ্ছে কিন্তু তখন ইয়ে দিত চেকের মতোই দিত চেকের মতো দিত জি জি বা আপনি চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে ব্যাংকে পাঠাচ্ছেন চেক এক লাখ টাকার উপর চেক দিলেন এই টাকাটা আমার ব্যাংক থেকে উঠেলেন আপনার এই চেকের মূল্য হচ্ছে এক লাখ টাকা কারণ এক লাখ এতে লিখে দিয়েছেন সাইন করে দিয়েছেন ঠিক কাগজের টাকাটা এরকম করে এসছে আসলে স্বর্ণ চাঁদির বিনিময় তাহলে স্বর্ণ চাঁদি যদি থাকে তাতে চল্লিশ ভাগের এক ওতেই লাগবে স্বর্ণ চল্লিশ ভরিতে এক ভরি চাঁদি চল্লিশ ভরিতে এক ভরি কিন্তু যদি অন্য কিছু হয় তাহলে ওতে এততে এত এরকম লাগবে না ওতে থেকে দিতে হবে না সুরমা থেকে জাকাত দিতে হবে না লবণে জাকাত দিতে হবে না পেট্রোলে জাকাত দিতে হবে না এগুলোকে বিক্রি করবে যে মালিক সে আর বিক্রি করার পরে তখন যে মূল্যটা হবে তাতে চল্লিশ ভাগের এক ভাগ দিবে বলছেন ফেজাফিয়া আশি কিমাতি ইন বালাগাত কিমাত ও নেশাবান যদি তার মূল্যটা নেশাবে পৌঁছে স্বর্ণ চাঁদির মতো বা তার বেশি স্বর্ণ চাঁদির যে নেশাব রয়েছে ওই রকম স্বর্ণের নেশাবের ক্ষেত্রে তো একটু বেশি যাবে কিন্তু চাঁদির নেশাব অল্পতে পৌঁছে যাবে এর আগে আপনাদেরকে বলেছিলাম যে মোটামুটি এক হাজার ইয়াল হলেই কি হয়ে যাবে চাঁদিতে নেশাবে পৌঁছে যাবে এটা সহজে বুঝে রাখেন এতগুলি ঝামেলার হিসাবে না যে আপনাকে টাকার জাকাত দিতে হবে কারণ অধিকাংশ লোক তো টাকারই জাকাত দিচ্ছেন টাকার জাকাতের ক্ষেত্রে ক্ষেত্রে কারো কাছে যদি এক হাজার রিয়াল থাকে গোটা বছর ধরে এক হাজারের নিচে নামেনি বেশি থেকেছে কিন্তু এক হাজার নিচে নামেনি তার মানে আপনি কন্টিনিউ এক বছর ধরে নেশাবের মালিক জাকাতের ক্ষেত্রে এই কথা মনে রাখবেন যে আপনি হয়তো বছরের শুরুতে পঞ্চাশ হাজার রিয়ালের মালিক ছিলেন আর মাঝখানে দু চার ছয় মাস যাওয়ার পরে এই টাকা এদিক সেদিক খরচ হয়ে গেল পাঁচশো রিয়ালে নেমে চলে এসছে বা এক হাজারের নিচে সাতশো আটশোতে নেমে চলে এসছে তাহলে তখন আপনি এখন নেশাব শূন্য নেশাবের মালিক না এই অবস্থায় কিছুদিন থাকলেন আবার নতুন করে দেখলেন যে মাসাল আমার এক হাজারের বেশি হয়ে গেছে তো এখন কোনখান থেকে ধরবেন ওই যে প্রথম পঞ্চাশ হাজারের মালিক সাহেব তখন থেকে ধরবেন নাকি এই বছরের মাঝখানে আপনি আবার কিছু বেশি পয়সার মালিক এখান থেকে ধরবেন হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ এই যে মাঝখানে আপনার পয়সা কমে গেল তার মানে আগের যে বেশি টাকা ছিল ওটার কোনো মূল্য থাকলো না কারণ ওইটা আপনার এক বছর বয়স হয়নি নিচে নেমে গেছেন আপনি আবার যখন এক হাজার উপরে যাবেন তখন থেকে নেশাব ধরে নিয়ে বাড়তে বাড়তে বাড়তে এখন থেকে আবার এক বছর হইতে হয় আমাদের ছয় মাস থাকলো তারপর আবার নেই যেভাবে হোক না কেন খরচ করে দিলেন জমি জায়গা কিনে নিলেন জি বা সেখানে একটি কথা অলবার বলেছেন যে আপনার অসৎ উদ্দেশ্য যেন না থাকে অসৎ উদ্দেশ্য মানে হচ্ছে এই যে দেখছেন যে আমার এখন দশ এগারো মাস হইতে যাচ্ছে টাকার বয়স এখন এক মাস আর এক মাস যদি আমার কাছে টাকাটা থেকে যায় তাহলে আমাকে জাকাত দিতে হচ্ছে তো জাকাত দেব না বলে তখন তাড়াতাড়ি করে জমি কিনে নিলেন তাড়াতাড়ি করে বাড়ি বানিয়ে নিলেন তাড়াতাড়ি করে কোথাও খরচ টরচ করাই দিলেন এইটা চলবে না এন্নামাল আমল অভিনিয়ত তাহলে অবশ্যই জাকাত দিতে হবে আর না দিলে গুণাগার হবেন কারণ আপনার নিয়ত অসৎ গরিব মিসকিনের হক মারবেন আল্লাহর হক নষ্ট করবেন সেই জন্য টাকাটাকে এদিক সেদিক হ্যাঁ, খাটিয়ে দিলেন বা কাজে লাগিয়ে দিলেন কিন্তু প্রয়োজন হলো টাকা জমা রেখেছেন জমা রেখেছেন দেশে গেলেন ধরেন টাকার বয়স দশ মাস হয়েছে তখন দেশে গেলেন এক বছর পুরা হলে ঠিকই জাকাত দিতেন কিন্তু ওই সময় ছুটি গেলেন আর প্রোগ্রাম হলে যখন বাড়ি তৈরি করুন বা ভালো জমি জায়গায় পেয়ে গেলেন কিনে নিলেন এক বছর হওয়ার আগে টাকা পয়সা একেবারে শেষ আর নাই টাকা পয়সা জাকাত লাগবে না জাকাত লাগবে না কারণ বছর পুরা হয়নি তারপরে মশালা হচ্ছে রেকাজের মশালা রেকাজ কি জিনিস লেখক নিজে বলছেন সুতরাং বারবার বলছেন গত সপ্তাহে বলেছি জাকাত ফের রেকাজ রেকাজে মানে প্রাচীন যুগে সহজ ভাষা প্রাচীন যুগে মাটির তলায় পুঁতে রাখা হয়েছিল সম্পদ আর তারপরে মালিক সেটা আর উঠাইতে পারেনি বা উঠায়নি যে কোনো কারণে হোক সুযোগ পায়নি ওঠায়নি আগে মরে গেছে অথবা ধ্বংস হয়ে গেছে এলাকা আর মাটির তলায় পোতা থেকে গেছে সম্পদ বলছেন যে জাকাত ফরজ রেকাজি রেকাজ কি হো মা ওজেদা মদফুন মিন আমওয়ালিল কুফার মিন আহলিল জাহিলিয়া বলছেন জাহিলিয়াতের যুগের মানে প্রাচীন যুগের জাহিলিয়াতের যুগ নবী সাল্লাহ সাল্লামের জামানায় যখন বলবো তখন ইসলাম আসার পূর্বে যুগটা হচ্ছে জাহিলিয়াতের মানে কুফরির যুগ হ্যাঁ জাহিলি যুগ আর সবচেয়ে বড় জেহালত যেহেতু কুফুর আর শির্ক আর সেটা ছিল কুফুরি শির্কের যুগ তৌহিদের যুগ ছিল না সেজন্য সেটাকে জাহিল আইয়ামে জাহিলেত বা জাহিলেত যুগ বলা হয়েছে কিন্তু ধরে এখন থেকে আটশো বছর সাতশো আটশো বছর আগে মোগল আমলে মাটির তলায় পুঁতে রাখা হয়েছে সেটা কি জাহিলিতে যুগ বলবো নাকি বরং আজকালকার ভারতের যে অবস্থা বা বাংলাদেশের যে অবস্থা বা পাকিস্তান তার চাইতে ভালো অবস্থায় ছিল তখন ইসলামী আইনের বাস্তবায়ন ছিল দণ্ডবিধান কায়েম ছিল চোরের হাত কাটা হইতো কেসাসের বাস্তবায়ন ছিল তখন ইসলামী রাষ্ট্র ছিল অমুসলিম মেজরিটি তখনও ছিল এখন আছে কিন্তু তখন ভারত একটা ইসলামী রাষ্ট্র ছিল জি হ্যাঁ কথা বুঝতে পারছেন না পারছেন না কিন্তু এখন এগুলো ইসলামী রাষ্ট্র না মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র না ইসলামের কোন আইন কারণ বাস্তবায়ন হয় না রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামী রাষ্ট্র নয় মুসলিম রাষ্ট্র জি রেখাজ এজন্য জাহিলিয়াত কথাটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয় সব ক্ষেত্রে যা কাফেরদের ধন সম্পদ কাফেরদের ধন সম্পদ এই জন্য লাগানো হলো যে কাফেরদের ধন সম্পদ মাটির তলায় থেকে গেছে তারপরে মালিকরা কোথায় চলে গেছে কোনো খোঁজ খবর নেই পাওয়া গেছে মুসলিমদের ধন সম্পদ যদি হয় তাহলে কাফের যখন বলা হয়েছে নিশ্চয় মুসলিমদের ধন সম্পদের ক্ষেত্রে আমাদেরকে অন্য কিছু মশলা হইতে পারে মুসলিমদের ধন সম্পদ হয় আর যদি জানা যায় যে এই ধন সম্পদের মালিক অমুক ছিল মারা গেছে অমুকের ছেলেরা আছে তাহলে আপনার জন্য হালাল নয় ওঠে ফিরিয়ে দিতাম আর যদি না জানা যায় এর মালিক মুসলিম না কাফের যদি মুসলিম হয়তো কারা এর মালিক ছিল না ধ্বংসাবশেষ আপনার গড় যে বাংলা আসামের রাজধানী ছিল নাম শুনেছেন শিক্ষিত লোকেরা শুনেছেন জানি না আপনার বাংলাদেশের মানুষ গৌড় গৌড় বাংলা আসামের রাজধানী আর আপনার অনেকে অধিকাংশ লোক কিন্তু নাম জানে না জানি না কোন আজাব হয়েছিল সেই এলাকাগুলি ধ্বংস হয়ে গেছে এটা আমার বাড়ির কাছে কিন্তু আর আপনার রাজশাহী চাপায়ের একটা অংশ সোনার মসজিদ বলে ওখানে সোনার মসজিদ বলে মসুর আছে এই গুড় ছিল একসময় রাজধানী সবকিছু ধ্বংস হয়ে গেছে প্রাচীন যুগের বাড়িঘর অনেকগুলি মাটির তলে বাড়িঘর পাওয়া যাচ্ছে অনেক ধন সম্পদ মাটির তলায় হয়তো আছে কারণ রাজা বাদশারা ছিল আর বড় বড় পয়সাওয়ালারা সেই যুগে ছিল কিভাবে ধ্বংস হয়েছে মারা গেছে মাটির তলায় থেকে গেছে এগুলি হচ্ছে রেখাজ এগুলি হচ্ছে রেখাজ কারণ এগুলি কার কে এইভাবে রেখেছে তার বংশধর আছে কিনা কিছুই জানা নেই অজ্ঞাত সৌম্যা রেখাজান এগুলোকে রেখাজ বলা হয়েছে কেন লেয়ান্নাহু হইয়ে বা ফিল আর কারণ এই সম্পদ মাটির তলায় লুকিয়ে রাখা হয়েছিল আর মাটির তলায় যদি কোনো কিছু পুঁতে রাখা হয় সেটাকে রাখাজা বলা হয় এই জন্য আরবরা যখন বর্ষাকে মাটিতে বর্ষা কে পুঁতে রাখে বর্ষা বা বল্লমকে তো এটাকে তো রুমহা বলে এতে কত লাগবে এতে কোন মেহনত লাগে না আর যথেষ্ট ধন সম্পদ হঠাৎ করে পেয়ে গেলেন হ্যাঁ পরিশ্রম নাই মেহনত নেই কিচ্ছু নেই খনিজ সম্পদের মতো না খনিজ সম্পদে তো অনেক ময়লা আবর্জনা থাকে খাত থাকে সেটা পরিষ্কার করতে খরচ আছে আর এটা তো একবারে তাজা তাজা পেয়ে গেছেন হ্যাঁ টাকার হাঁড়ি পেয়ে গেছে হ্যাঁ শুনেছেন না এইসব কিচ্ছা কাহিনী আগের যুগের জি হ্যাঁ এই জন্য এতে বেশি দিতে ফি হোক অল্প হোক আর বেশি হোক এতে পাঁচ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে এখানে একটা মশলা জানলাম যে এতে যেহেতু কোনো মেহনত পরিশ্রম নেই মাটির তলে হ্যাঁ প্রাচীন যুগের পুঁতে রাখা জিনিস যার মালিক জানা যায়নি পাঁচ ভাগের এক ভাগ দিতে হয় পরিমাণ বেশি দুই নম্বর আর একটা মশলা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো নেশাব নেই অল্প স্বল্প পেলেও পাঁচ ভাগের টাকা দিতে হবে অল্প পেলেও নেশাবে পৌঁছেনি স্বর্ণ চাঁদের কোনো নেশাবে পৌঁছেনি স্বর্ণর ক্ষেত্রে সাড়ে সাত ভরি লাগবে কিনা স্বর্ণ যদি আপনার কাছে থাকে তাহলে জাকাত খরচ হওয়ার জন্য কত লাগবে সাড়ে সাত ভরি লাগবে বিশ দিনার বা বিশ মিসকাল লাগবে সাড়ে সাত ভরি না আপনি পাঁচ ভরি ছয় ভরি মাটির তলে সোনা পেয়েছেন তিন চার ভরি পেয়েছেন মালিক জানা যায়নি মাটির তলে পোতা ছিল কত দিতে হবে পাঁচ ভাগের ভাগে পাঁচ ভরি পেলে এক ভরি দিতে হবে নবী করিম সাল্লাম এখানে যেহেতু নেশাবের কথা বলেননি কি বলেছেন অফির রেকাজে আল খমসো মাটির তলায় প্রাচীন যুগের পুঁতে রাখা ধন সম্পদে পাঁচ ভাগের এক ভাগ জাকাত ফরজ রয়েছে মোত্তাফাকুন আলাই বোখারি মুসলিমের হাদিস আবু রাজি আল্লাহ তালানতে বর্ণিত ওয়ুরফ কৌনমিন আমাল কুফার বে উজুদ আলামাতিল কুফার আলা আওয়ালা বাদেহ বে ইউজাদ আলী আসমা মলুকহিম আও আলা আলিহ সুলমান হিম ফাইদ উখরেজা খমুসাফা হেলে ওয়াজিদিহি আচ্ছা এগুলো যে কাফেরদের ধন সম্পদ মাটির তলায় পুঁতে পাওয়া রাখা পাওয়া গেছে এটা কেমন করে বুঝবো বলছে বিভিন্ন লক্ষণ দিয়ে বুঝতে পারেন আপনি যে কাফেরদের হওয়ার সম্ভাবনা বেশি বলছেন যে এটা জানা যাবে যে কাফেরদের এগুলো ধন সম্পদ বেউজুদ আলামাতের কুফার আলী কোন কাফেরদের কোন লক্ষণ পাওয়া যাচ্ছে এখন যদি একটা মূর্তি পান স্বর্ণের মূর্তি মাটির তলায় পোতা আছে তাহলে বলবেন এটা মুসলিমদের অসম্ভব মুসলিম মাজার পূজা করতে পারে কিন্তু মূর্তি পূজা করতে পারে না ঠিক না অথচ দুটোই সিরিখ কিন্তু মুসলিম মাজার পূজায় লিপ্ত হয়েছে মূর্তি পূজা ওই যে কবরে চেষ্টা করছে ও করবে না বলে যে আমি তো মালাউন হিন্দু হয়ে যাবো তাই না জি হ্যাঁ অথচ লানতের কাজ নিজেও করছে মাজারে সেজদা করে তো বলছেন যে কাফেরদের যদি কোনো আলামত লক্ষণ পাওয়া যায় আও বাদহি বা আংশিক কিছু সবটাতে নয় কিন্তু একটা অংশে কাফেরদের লক্ষণ পাওয়া যাচ্ছে যেমন ধরেন বড় একটা ধরেন স্বর্ণের একটা টুকরো আছে আর তার একটা অংশে লিখা আছে কোন কাফের রাজার নাম হ্যাঁ ভারতের একজন রাজা ছিল অশোক রাজা অশোক তাই না এখন রাজা অশোকের নাম যদি লিখা থাকে কি বলবেন এটা এটার মালিক মুসলিম না বলবো যে কাফের আও আলী রাসম সুলবানিম অথবা তাতে যদি খ্রিস্টানদের যে প্রতীক যেটা ধর্মের প্রতীক কি এটা হ্যাঁ ক্রুশ জি ক্রুশ এই এইটা যদি থাকে যে সুলি সুলির চিহ্ন যদি থাকে তাহলে জানতে হবে যে এটা খ্রিস্টানদের হবে কাফিরদের ওখানে যা খমস পাঁচ ভাগের এক ভাগ বের করে দেওয়ার পরে বাকিটা কি করবেন বাকি হলে ওয়াজের যে পাবে তার যে পাবে তার তাহলে সরকারের জন্য জায়জ নাই যে দেশের কোন একজন জনসাধারণ এরকম মাটির তলায় পোতা সম্পদ পেল আর সরকার জানতে পারে সেটা কেড়ে নিয়ে চলে আসলো আজকাল শুনেছি নাকি এরকম করে তাহলে শরীয়ত সম্মত নয় বিষয়টি যে পেল তা সরকার নাই ওয়াইন আল মাল আওয়ালা বাজে আসাফা মুসলিমদের ধন সম্পদ যদি হয় অথবা তার কোনো লক্ষণ পাচ্ছি না তাহলে শেখ বলছেন যে এর হুকুম বিধান হবে হারিয়ে যাওয়া বস্তুর বিধান হারিয়ে যাওয়া বস্তুকে লোকটা বলা হয় কোথাও পড়েছিল আর আপনি সেটাকে কুড়িয়ে নিয়ে এসছেন এটার বিধান কি জানা আছে ধরেন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন একটা দামি মোবাইল পেয়ে গেলেন আপনি চার পাঁচ হাজার টাকার মোবাইল পেয়ে গেলেন কি করবেন মোবাইলটা হ্যাঁ জি জি এলান করতে এক বছর ধরে ঘোষণা করতে হবে ওই এলাকায় ওই এলাকায় সে আপনি ওখানে মাঝে মাঝে আসেন আর লোকজন যখন আসবে এলান করেন মুখে মুখে আর না হলে আজকাল সহজ যে বিজ্ঞাপন লাগিয়ে দেন ওই এলাকায় হ্যাঁ পেয়েছেন আপনি রাকাতে খুব আর আর দাম আমি বিজ্ঞাপন লাগাবে দরকার নেই এখানে লাগাইলে হল আজকাল তো আরো সুবিধা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গ্রুপে আর বিভিন্ন আপনি এতে ফেসবুকে দিয়ে দিলেন হ্যাঁ তবে যে এলাকায় হারিয়েছে সে এলাকায় যার হারিয়েছে তলাশ করবে এটা সম্ভাবনা বেশি সুতরাং ওই এলাকায় অবশ্যই বিজ্ঞাপন হওয়া উচিত বলছেন যদি মাটির তলায় দাফনকৃত ধন সম্পদে অথবা তার কিছু অংশে মুসলিমদের লক্ষণ পাওয়া যায় জি অথবা তার উপর কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না তাহলে তার হুকুম বিধান হচ্ছে হুকম লোক তো হারিয়ে যা বস্তুর বিধান হারিয়ে যা বস্তু নবী বলছে রেফা সানা এক বছর ঘোষণা করো এক বছর ঘোষণা করার পরে যদি আসে মালিক তাহলে তাকে দিয়ে দাও আর যদি না আসে তো ফাঁসানুকা বিহা তোমার ইচ্ছা এখন তোমার ইচ্ছা এখন আপনার প্রয়োজন আপনি নিজের প্রয়োজনে লাগাইতে পারেন আপনি যদি দিনের কাজে ইসলামের কাজে অথবা গরিব মিসকিনকে দান করে দেন তাও পারেন কোন অসুবিধা নেই ওয়ামা ওখেদামিন জাকাতের কাজে ইউসরাফ মসালিল মুসলিমিন কা মসরাফিল ফাই এই যে মাটির তলে দাফনকৃত সম্পদের যে জাকাতটা সেটার পরিমাণ অনেক বেশি তাই না পাঁচ ভাগের এক ভাগ তো অনেক বেশি এটা কোথায় খরচ করতে হবে এর খাত কি খাত মানে ক্ষেত্র কোন জায়গায় খরচ করবেন অন্য অন্য যে জাকাতগুলি রয়েছে সেই জাকাতের আটটি ক্ষেত্র রয়েছে আল্লাহ কোরআনে করিমের সুরায় তবর আয়াত নম্বর ষাটে বলেছেন এন্নামা সাদাকাত ফোকারায় আলমাসাকিনে আল আবেলিন আলী আল মোয়াল্লাফাতে কুলুবহিম মফির রেকাবি ওল গারিমিন অফিস আবিল্লা এই চ্যাপ্টারটা একটা আসবে সেজন্য আর তফসিল করছি না তফসিল করলে আবার সময় লাগবে কিন্তু মাটির তলায় দাফনকৃত ধন সম্পদের ক্ষেত্রে বলছেন যে এটা মুসলিমদের যে কোনো কল্যাণের কাজে বা উপকারী কাজে খরচ করা যাবে তাহলে এর খাত বা ক্ষেত্র বেশি ব্যাপক দেখেন আটটা ক্ষেত্রের মধ্যে জাকাতের ক্ষেত্রে মসজিদ নেই মসজিদে নেই শুধু মসজিদে জাকাতের পয়সা লাগানো যাবে না হ্যাঁ মুসলিমদের কবরস্থানে লাগানো যাবে না তারপরে মুসলিমদের রাস্তাঘাটে লাগানো যাবে না রাস্তাঘাটে সবাই ইউজ করছে ধনীরা ইউজ করছে গরিব ইউজ করছে আমির ইউজ করছে সবাই করছে লাগানো যাবে না ওর খাস জায়গায় রয়েছে তার মধ্যে শুরুই আল্লাহ করেছেন ফকির মিসকিন দিয়ে যাদের খাবার দাবার জুটে না প্রয়োজন জোটে না কিন্তু এই ক্ষেত্রে মাসালে হল মুসলিম মুসলিমদের যেখানেই কল্যাণমূলক কাজ রয়েছে রাস্তাঘাট জি জরুরি মুসলিমদের জন্য মসজিদ শিক্ষা শিক্ষার ক্ষেত্রে গরিব বাচ্চাদের শিক্ষার জন্য তো জাকাত দেওয়া যেতে পারে কিন্তু আপনারা সচ্ছল ব্যক্তি আপনাদের বাচ্চারা জাকাতের পয়সায় পড়বে মাদ্রাসাতে আপনি জাকাত দিচ্ছেন আর ওই জাকাতের পয়সা ফিরি ফিরি আপনার ছেলে খাচ্ছে পড়ছে এটা যাইজ নয় আপনার জন্য আপনি সচ্ছল ব্যক্তি আপনাকে ফিস দিয়ে পড়াইতে হবে এই জন্য এই মশলা যারা জানে তারা এইসব মাদ্রাসে যেগুলো জাকাত বা সাদকা দিয়ে চলছে সেগুলো তো বাচ্চারা পড়াইলেও নিজের থেকে অফার করে যে না আমি আমার ছেলের খরচ দেবো আমি একসময় ফ্রি ছিল ব্যাপক হারে ফ্রি ছিল কারো পয়সা নিত না তখনও দেখতাম বেশ কিছু ধনী ছেলেরা আমাদের সাথে পড়তো যারা মশাল্লাহ একটা স্যাটের ছেলে পড়তো আপনি তো বেনার জামে সালাফাইতে পড়ে এসছেন আমাদের যুগে ওনার সিনিয়র স্বামী ছিলেন উনি ইউকে থেকে এসছেন না মাদ্রাসা ল্যান্ড থেকে ওকে চলে গেছেন তো ওখান থেকে আমি উনিশশো পঁচাশ ছিয়াশিতে পাশ করি শেখ সাফিরান মোবারক যিনি ওই রাহিকুল মখতুমের লেখক উনি আমাদের ওস্তাদ তো ওই সময় একটা ছেলে পড়তো বড় সেটের ছেলে বড় বিজনেসম্যান বোম্বাইয়ের তো ও ছেলে নিজে এসে বললো তখন জামে সাহেব কোনো ছাত্রের কাছে ফিস নিত না কিচ্ছু নিত না ফ্রি যথেষ্ট পয়সা ছিল আরব কুয়েত থেকে এত পয়সা যেত এখন তো ক্রাইসিস এখন সবজি ক্রাইসিস এই জন্য এখন বাধ্যতামূলক ফিস হয়ে গেছে গরিবকে রিকোয়েস্ট করতে হয় অ্যাপ্লাই করতে হয় তারপরে মসজিদ হয় ফিরিয়ে না হলে পয়সা দিতে হয় এমন অবস্থা মাদ্রাসাগুলো হয়ে গেছে এখন তো সেই সময় ওই ছেলেটা পয়সা দিত এরকম কিছু ছেলে ছিল ধনী ধনী ছেলে যারা বলতো যে না আমরা ফিরি নেবো না আমরা পয়সা দেবো খাওয়া দাওয়া থাকা খরচ দেবো না কি বলছিলাম তো মুসলিমদের ভালো কাজে খরচ করা যাবে এই কাজের পয়সা মাসরাফিল ফাই যেমন ফাইয়ের ধন সম্পদ ফাই গনিমতের মতো জেহাদের ময়দানে হাসিল হয় যে ধন সম্পদ সেটা হচ্ছে দুই রকমের একটা হচ্ছে গানিমত একটা ফাই যুদ্ধের পরে কাফেররা পালায়ন করলো ধন সম্পদ ছেড়ে দিয়ে তারপরে পাওয়া গেল সেটাকে গানিমত বলা হয় ওটারও ভাগ বন্ডর কোরআনিকারিমে রয়েছে আর যুদ্ধের জন্য গিয়েছিল মুসলিমরা আর তারপরে কাফেররা যুদ্ধ করলো না ধন সম্পদ ছেড়ে এমনি এমনি ছেড়ে দিয়ে চলে গেল যুদ্ধ শুরু হওয়ার আগেই ছেড়ে দিয়ে চলে গেল এটাকে ফাই বলা হয় ওই রকমই হুকুম মুসলিমদের জনকল্যাণমূলক কাজে এসব খরচ করা যাবে এছাড়া অনেক ধন সম্পদ মুসলিমদের আছে যেগুলিতে জাকাত নেই মোবাইলটা বন্ধ করেন মাসালা ওমালা ইউকালো ওয়ালা জাকাত যেসব খাদ্যদ্রব্য মানুষ খায় কিন্তু সেগুলো শস্য না অসেমার আর এমন ফল না যেই ফলগুলি মাপা যেতে পারে আর সঞ্চিত করে রাখা যেতে পারে এই দুটো শর্ত জাকাতের জন্য এর আগে আমরা যে শর্তগুলি বলি তার মধ্যে এই দুটো শর্ত কোন ফলগুলির বা কোন ফসলগুলির জাকাত লাগবে যেগুলি মাপা হয় আর কি করা হয় যেগুলি সঞ্চিত করে দীর্ঘ সময় রাখা যায় এর বিপরীত মাপা হয় না পিস পিস বিক্রি করা হয় আছে না অনেক ফল হ্যাঁ। কাঁঠাল গত শব্দ বলেছিলাম এরকম অনেক ফলই আছে তারপরে কিছু আছে মাপা হয়তো হয় আজকাল হয়তো ওজন করা শুরু করেছে আগে যুগে ওজন হতো না ওগুলো পিসি বিক্রি হতো কিন্তু এখন ওজন করা শুরু করেছে ওজন করলেও সেটাকে সঞ্চিত করে রাখা যায় না কয়েকদিন থাকবে তার পচে যাবে লিচু তো এখন পর্যন্ত গনে বিক্রি হয় তাই না হচ্ছে না তাই এগুলো তো জাকাতে লাগবে না তারপরে আর একটা কারণও জাকাতে লাগবে না যেগুলো সঞ্চিত করে রাখা যায় না কয়েকদিন পরে পচে শেষ কলা পচে শেষ জাকাত নেই কিন্তু যেগুলি সঞ্চিত করে দীর্ঘ সময় রাখা যায় আঙ্গুর শুকিয়ে কিশমিশ বছর ধরে আপনি খেতে পারেন দু বছরও খেতে পারেন খেজুর দু চার বছর থেকে যাচ্ছে খাই না দেখেন খেজুর রং কালো হয়ে গেছে দীর্ঘ সময় থাকার কারণে দেখছেন না অনেকগুলি খেজুর ওতে বোঝা যায় যেগুলো অনেক পুরাতন খেজুর তিতা হয়ে গেছে এক্সপায়ার হয়ে তো বলছেন যে যেগুলি মাপা হয় না অথবা সঞ্চিত করে রাখা যায় না শস্য অথবা ফল লাও ফি জাকাত ওগুলোতে জাকাত অজেব নয় যেমন বাদাম এই যে নাট জাতীয় যতগুলি আছে কাজু বাদাম হোক আর কাবলি বাদাম হোক হ্যাঁ অথবা আপনার পেস্তা জি এগুলো আখরোট এগুলোতে নেই তুফা এইরকমই আপেল সেব খোখ খোখ বুঝেন হ্যাঁ খোখের ইয়ে জুস আসে জি হ্যাঁ খোকে উর্দুতে তো খকি বলা হয় বাংলাতে কি বলে হুম তারপরে আপনার বেদানা এসব এইরকমই সবজি সবজি না মাপা হয় আর না সঞ্চিত করে রাখা যায় শাক সবজি পচে যাবে তাড়াতাড়ি এগুলো তো জাকাতে লাগবে না বলছে ওলাফি সাহিরুল খোদারাবাদ যতগুলি শাক সবজি আছে বকুল এই শাক এইরকম পেঁয়াজ রসুন অলজাজার গাজর বৃত্তিক মানে হচ্ছে আপনার এই যে হাবহাব বলছেন কি তরমুজ তারপরে কিসা আপনার কাকড়ি কাকড়ি বুঝেন আপনার কি হ্যাঁ এখানে আর একটাকে বলছে না কি ওর সাথে সাম্মাম সাম্মাম বলছে যেটাকে বাংলা বলেন কিন্তু আরবি আপনারা শিখেন আরবি বলছেন সাম্মামকে কি বলে হ্যাঁ বাঙ্গি বলছেন আপনারা কাকড়ি আমরা কাকড়ি বলি এরকম খেয়ার খিরা জাকাত নাই বেগুন বাজানজান ইত্যাদি ইত্যাদি এক কথায় শাক সবজি আর এগুলো পচে সরে যেগুলো যাবে ফল অথবা শাকসবজি এগুলোতে জাকাত নেই রসুল্লাহ সাদাকা পাঁচ ওয়াসাকের কম হলে তাতে জাকাত নেই আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালানতে উপনীত রয়েছে আবু সাইদ খুদির রাজি আল্লাহ বলেছেন যে মাপ মাপের মানে শর্ত রয়েছে কিসে ওই সব সম্পদে এগুলোতে জাকাত ফরজ হবে মানে জাকাত তখনই ফরজ হবে যখন যেগুলো মাপা হয় এটা প্রমাণ করে যেগুলো মাপা হয় না অথবা সঞ্চিত করে রাখা হয় না সেগুলোতে জাকাত নেই খোলাফের রাশেদিনের যুগে এগুলোতে জাকাত দেওয়া হয়নি তারা কেউ সাল্লাহ খোলাফাহুলা নবী সাল্লাহ খোলাফের রাশেদ এগুলো জাকাত নেন অথচ রসুর উল্লাহ ইসলামের এগুলি শাকসবজি চাষাবাদ হইতো বা এই ধরনের ফলমূলগুলি যেগুলি সঞ্চিত রাখা যায় সেগুলি চাষাবাদ হইত এটা প্রমাণ করে যে এগুলোতে জাকাত লাগবে না ফাতারকু আকজি জাকাতে মেনা সন্ন্যাতুল মুত্তাবা সুতরাং শাক সবজি তারপরে এমন ফলমূল যেগুলি তাড়াতাড়ি সরে পচে যায় এগুলিতে রসুল্লাহ জামানে খোলেফ রাশের জামানে যখন নেওয়া হয়নি সুতরাং জাকাত না নেওয়াটাই হচ্ছে এমন সন্ন্যত যেটির অনুসরণ করা উচিত এখানে আজকের আলোচনা শেষ করছি কারণ এরপরে আমাদের নতুন পর্ব আসবে জাকাতুল দেন মানে স্বর্ণ আর চাঁদির জাকাত ওসল্লা মোহাম্মদ আলী ওসাহাবি